บุ๊กทูห้าสิบเก้าอุโนชัดอุโนชัดที่ทำการไปรษณีย์ดักกอรีดักกอรีที่ทำการไปรษณีย์ที่ใกล้ที่สุดอยู่ที่ไหนบที่เก কাছের ডাকঘরটি কোথায় সবথেকে কাছের ডাকঘরটি কোথায় নি ที่ทำการไปรษณีย์ไกลจากที่นี่ไหม ডাকঘরটি কি এখান থেকে অনেক দূরে ডাকঘরটি কি এখান থেকে অনেক দূরে তো ঠিক ঠিক ตู้ไปรษณีย์ที่ใกล้ที่สุดอยู่ที่ไหน সব থেকে কাছাকাছি ডাকবাক্স কোথায় সবথেকে কাছাকাছি ডাক বাক্স কোথায় ดิฉันต้องการสแตมป์สองสามดวง আমার কিছু ডাক টিকিট চাই আমার কিছু ডাক টিকিট চাই สำหรับการ์ดและจดหมาย একটা কার্ড এবং একটা চিঠির জন্য একটা কার্ড এবং একটা চিঠির জন্যค่าส่งไปรษณีย์ไปอเมริการาคาเท่าไหร่ আমেরিকার জন্য ডাক শুল্ক কত আমেরিকার জন্য ডাক শুল্ক কত พัสดุหนักเท่าไหร่ প্যাকেটের ওজন কত প্যাকেটের ওজন কত ดิฉันส่งทางจดหมายอากาศได้ไหม আমি কি এটা হাওয়াই ডাকের মাধ্যমে পাঠাতে পারি আমি কি এটা হাওয়াই ডাকের মাধ্যমে পাঠাতে পারি ใช้เวลานานเท่าไหร่ กว่า พัสดุนี้จะไปถึง এটা এখানে পৌঁছাতে কত সময় লাগবে এটা ওখানে পৌঁছাতে কত সময় লাগবে ดิฉันโทรศัพท์ได้ที่ไหน আমি কোথা থেকে ফোন করতে পারি আমি কোথা থেকে ফোন করতে পারি ตู้โทรศัพท์ที่ใกล้ที่สุดอยู่ที่ไหน সব থেকে কাছের টেলিফোন বুথ কোথায় সব থেকে কাছের টেলিফোন বুথ কোথায় คุณมีบัตรโทรศัพท์ไหมคะ আপনার কাছে কলিং কার্ড আছে কি আপনার কাছে কলিং কার্ড আছে কি คุณมีสมุดโทรศัพท์ไหมคะ আপনার কাছে টেলিফোন ডাইরেক্টরি আছে কি আপনার কাছে টেলিফোন ডাইরেক্টরি আছে কি আপনি অস্ট্রিয়ার এরিয়া কোড জানেন আপনি অস্ট্রিয়ার এরিয়া কোড জানেন รอสักครู่ขอดูก่อนนะคะ এক মিনিট আমি দেখছি এক মিনিট আমি দেখছি สายไม่ว่างตลอดเวลา লাইনটা সবসময় ব্যস্ত থাকে লাইনটা সব সময় ব্যস্ত থাকে থাকেคุณต่อเบอร์อะไร আপনি কোন নাম্বার ডায়াল করেছেন আপনি কোন নম্বর ডায়াল করেছেন คุณต้องกดศูนย์ก่อน আপনাকে প্রথমে একটা শূন্য ডায়াল করতে হবে আপনাকে প্রথমে একটা শূন্য ডায়াল করতে হবে